এই এক একদল লোক ফিরে আসে দ্বার ঠেলে বাতিলে রাত্রির পাজরে লাথি মারে শতবার সুর তোলে নতুন এক সকালে সৃজন সংস্কৃতি গঠনে এই এক একদল লোক ফিরে আসে দ্বার ঠেলে বাতিলে রাত্রির পাজরে লাথি মারে শতবার সুর তোলে নতুন এক সকালে সৃজন সংস্কৃতি গঠনে এই ধরনী একদল আমরাই কালো ঠেলে আলো এনে দেব আমরাই সুর বেঁধে ঘুম ভাঙাবো আমরাই কালো ঠেলে আলো এনে দেবো আমরাই সুর বেঁধে ঘুম ভাঙাবো আমরাই কালো ঠেলে আলো এনে দেব আমরাই সুর বেঁধে ঘুম ভাঙাবো আমাদের গানে গানে কোরআনের আহ্বান জমেছে মৌশাখে বিন্দু ভুল বুঝো না গো বন্ধু ঝিনুকের মরিচিকা ঠেলে ঠেলে একদিন এনে দেব মুক্তা সিন্ধু এনে দেব মুক্তা সিন্ধু এই ধরনীর একদল লোক ফিরে আসে দ্বার ঠেলে বাতিলে রাত্রির পাজরে লাথি মারে শতবার সুর তোলে নতুন এক সকালে সৃজন সংস্কৃতি গঠনে এই ধরনী দল আমাদের স্লোগানে জেগে ওঠে ঘাস ফুল আমাদের পদাঘাতে ভেঙে যায় সব ভুল আমাদের স্লোগানে জেগে ওঠে ঘাস ফুল আমাদের পদাঘাতে ভেঙে যায় সব ভুল আমাদের স্লোগানে জেগে ওঠে ঘাস ফুল আমাদের পদাঘাতে ভেঙে যায় সব ভুল রজনীর কানে কানে বলে যায় অভিমান জেগেছি রাত কেটে ইন্দু ভুল বুঝো না গো বন্ধু ঝিনুকের মরিচিকা ঠেলে ঠেলে একদিন এনে দেব মুক্তা সিন্ধু এনে দেব মুক্তা সিন্ধু এই ধরনী এক গল্ল ফিরে আসে দ্বার ঠেলে বাতিরে রাত্রির পাজরে লাথি মারে শতবার সুর তোলে নতুন এক সকালে সৃজন সংস্কৃতি গঠনে এই ধরনী এক দল ফিরে আসে দ্বার ঠেলে বাতিলে রাত্রির পাজরে লাথি মারে শতবার সুর তোলে নতুন এক সকালে সৃজন সংস্কৃতি গঠনে সৃজন সংস্কৃতি গঠনে সৃজন সংস্কৃতি গঠনে সৃজন সংস্কৃতি গঠনে